আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পৃথিবীতে যখনই আহালুল হাদিসদের তৎপরতা বাড়ে তখন সাথে সাথে মন কেরিনে হাদিসদের তৎপরতাও বাড়ে মানে যখন যারা হাদিসের পক্ষের শক্তি যারা হাদিসকে মেনে চলেন যারা হাদিসের আনুগত্য করেন যারা হাদিসের প্রচার প্রসার কামনা করেন হাদিসের দাওয়াত তাবলিক করেন এটা যখন তৎপরতা বাড়ে তখন বিপরীত পক্ষে মনকেরিনে হাদিস যারা যারা হাদিস অস্বীকার করেন হাদিসকে বাতিল করেন হাদিসকে মানতে চান না তাদের তৎপরতাও বেড়ে যায় এই জন্য মাঝে মাঝে এই তৎপরতা একটু ঠান্ডা থাকে আবার মাঝে মাঝে এটা জোরে সোরে চলে তা আলহামদুলিল্লাহ এই একবিংশ শতাব্দীটা এই শতাব্দীটা সারা পৃথিবীতে আহলুল হাদিসদের আসহাবুল হাদিসদের হাদিসের পক্ষের শক্তির সারা দুনিয়া ব্যাপী দাওয়াতি তৎপরতা চলতেছে জোরে সোরে এই চলার সাথে সাথে কেরিনে হাদিস যারা যারা হাদিস অস্বীকারকারী তাদের তৎপরতাও বেড়ে গেছে এজন্য দেখা যায় যে যারাই হাদিসের পক্ষের শক্তি হয় যারাই হাদিসের প্রচার প্রসার কামনা করেন হাদিস ভিত্তিক আমল করার চেষ্টা করেন তাদেরকেই মনকেরিনি হাদিসেরা টার্গেট করে এবং তাদেরকেই এই হাদিস থেকে সরানোর জন্য চেষ্টা করে এই মনকেরিনী হাদিস কেউ কেউ প্রকাশ্যে আসে আবার কেউ প্রকাশ্যে আসে না গোপনে গোপনে কাজ করে তারা হাদিস হাদিসের পক্ষের শক্তিকে এমন কিছু প্ররোচনা দিয়ে থাকে এমন কিছু কুমন্ত্রণা ঢুকায় যাতে তিনি হাদিস থেকে দূরে সরে আসেন এটা বিভিন্ন কায়দায় বিভিন্ন উপায়ে করে থাকে এটা যুগে যুগে হয়েছে নবী সাল্লা ইসলামের মৃত্যুর পর থেকে শুরু করে কিছুদিন পরেই এই ফেতনা শুরু হয়েছে এটা আজও অব্যাহত আছে এবং কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে ঠিক একই সময়ে যখন পৃথিবীতে আহালুল হাদিসের হাদিসের পক্ষের শক্তি ইমাম মাহাদি আলাইহিসাল্লাম তারপরে ঈসা আলাইহিসাল্লাম তারা যখন পৃথিবীতে তৎপরতা অব্যাহত রাখবেন ঠিক হাদিসের বিপরীত শক্তি দাজ্জাল তার শক্তিও তখন পৃথিবীতে বেড়ে যাবে মানে এটা যুগে যুগে এইভাবে অব্যাহত মুসা আলাহিসাল্লাম যখন আসছে তার মোকাবেলায় ফেরাউনও আসছে ঠিক হাদিসের মোকাবেলায় মন কেরিনে হাদিস হাদিস অস্বীকারীরাও আবির্ভূত হবে এজন্য বর্তমানে এটি বড় আকারের একটি উম্মতের সামনে ফেতনা অনেকেই এখন ইদানিং দেখা যায় যে বলে যে কোরআন মানলেই হবে কোরআনে যথেষ্ট হাদিস মানার দরকার নেই এবং এরকম কিছু লক্ষণ সরাসরি না বললেও কেউ আছে আবার একটু ঘুরাই ফেসায় মানুষকে বোঝানোর চেষ্টা করে এবং এদেরকে দেখলে সহজে কিছু লক্ষণ আছে চিনা যায় যেমন তাদের একটি বক্তব্য হলো যে আসসালাম আলাইকুম বলা যাবে না বলতে হবে সালামুন আলাইকুম কারণ কি বলা যাবে না কেন বলে যে কোরআনের মধ্যে আসসালাম আলাইকুম নাই কোরআনের মধ্যে আছে সালামুন আলাইকুম এই জন্য সালামুন আলাইকুম বলতে হবে আচ্ছা তারপরে হইল কোরআনে কারিমের মধ্যে সলা তিন ওয়াক্তের কথা আছে পাঁচ ওয়াক্ত নাকি নাই এই জন্য সলা পাঁচ ওয়াক্ত দরকার নাই তিন ওয়াক্ত সিয়াম তারা সূর্য অস্তের সাথে সাথে ইফতার করে না তারা বলে যে আল্লাহাক বলছেন সুম্মা আতিমু সিয়ামা ইলা লাইল রাত্রি পর্যন্ত তোমরা সিয়ামকে পূর্ণ করো তাহলে সূর্য অস্ত যাওয়ার এক ঘন্টা পরে রাত্রি হবে ইফতার করতে হবে সূর্য ডুবারও এক ঘন্টা পরে এইভাবে বিভিন্ন রকমের ফেতনা মুসলিম উম্মার মধ্যে তারা তৈরি করার জন্য চেষ্টা করেন সোহানকাল্লাহ আল্লাহ হামদিকা সাদু আল্লাহ ইলাহ ইল্লা আন্তা স্তফের কবাত